บุ๊กทูสามสิบห้าปอยทริชปอยทริชที่สนามบิน บิมานบอนดูเร บิมานบอนดูเร ดิฉันขอจองเที่ยวบินไปเอเธนค่ะอามีเอเธนส์จะไปจับจนโน একটা বিমানের টিকিট বুক করতে চাই আমি এথেন্সে যাবার জন্য একটা বিমানের টিকিট বুক করতে চাই นี่เป็นเที่ยวบินที่บินตรงใช่ไหมคะ এই বিমানটি কি সরাসরি যায় এই বিমানটি কি সরাসরি যায় ขอที่นั่งริมหน้าต่างและไม่สูบบุหรี่ค่ะ অনুগ্রহ করে জানলার ধারের ধূমপান নিষিদ্ধ সিট দেবেন অনুগ্রহ করে জানালার ধারের ধূমপান নিষিদ্ধ সিট দেবেন ดิฉันขอยืนยันการจองค่ะ আমি আমার সংরক্ষণ সুনিশ্চিত করতে চাই আমি আমার সংরক্ষণ সুনিশ্চিত করতে চাই ดิฉันขอยกเลิกการจองค่ะ আমি আমার সংরক্ষণ বাতিল করতে চাই আমি আমার সংরক্ষণ বাতিল করতে চাই ดิฉันขอเปลี่ยนการจองค่ะ আমি আমার সংরক্ষণ পরিবর্তন করতে চাই আমি আমার সংরক্ষণ পরিবর্তন করতে চাই เที่ยวบินไปโรม เที่ยวต่อไปออกกี่โมงคะ রোমে যাবার পরবর্তী বিমান কখন রোমে যাবার পরবর্তী বিমান কখন ยังมีที่ว่างอีกสองที่ไหมคะ দুটো সিট কি এখনো খালি আছে দুটো সিট কি এখনো খালি আছে ไม่ เรามีที่ว่างอีกเพียงหนึ่งที่เท่านั้นค่ะ না আমাদের কাছে কেবলমাত্র একটা খালি